বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হচ্ছে উজ্জীবন শিল্পী গোষ্ঠী পরিবেশিত ইসলামী গানের দ্বিতীয় অডিও অ্যালবাম প্রত্যাশার আলো ক্যাসেটটি শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনা সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা সুরের মেলায় সুর চড়ালাম আমরা সুরে সাকি উজ্জীবনের গানের সুরে হেরার পথে ডাকি হেরার পথে ডাকি ঘুনে ধরা এই সমাজে অপসংস্কৃতির প্রবল স্রোতের মুখে আমরা অনন্ত সাহসের দাঁড় টেনে টেনে পৌঁছতে চাই কাঙ্ক্ষিত হেরার রাজ তরণে এ পথ বড় বন্ধুর বড় রক্ত পিচ্ছিল তবু তবু বিশ্বাসের হিরোক জেলে জেলে আমরা খুঁজে নেব শাশ্বত মুক্তির ঠিকানা স্বপ্ন শুধু উজ্জীবনে